শুনছিলেন কলরবের একঝাঁক শিল্পীর কণ্ঠে মুগ্ধ প্রহর অ্যালবামটির তত্ত্বাবধানে ছিলেন রশিদ আহমদ ফিরদৌস এতে কণ্ঠ দিয়েছেন সাইদ আহমদ এনামুল হক সাইদুজ্জামান নূর ওমর আবদুল্লাহ আবু রায়হান নজরুল ইসলাম হুসাইন আদনান ইকবাল মাহমুদ ইলিয়াস আমিন অলিউল্লাহ মাহবুবুর রহমান ও সাইফুল ইসলাম কথা ও সুর করেছেন আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই কাজী আমিনুল ইসলাম সাইদ আহমদ মুদরুজ্জামান জাফর আহমদ রাবি শাহজাহান সিরাজ ওমর আবদুল্লাহ নজরুল ইসলাম ও আহমদ আব্দুর রহিম সার্বিক ব্যবস্থাপনায় বুদরুজ্জামান সঙ্গীত কম্পোজিশনে মোহাম্মদ সেলিম এবং উপস্থাপনায় ছিলাম আমি তাওহিদুল ইসলাম অ্যালবামটির প্রযোজনা করেছে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব আর পরিবেশনায় সুরকেন্দ্র আঠারো পল্টন প্লাজা পুরানা পল্টন ঢাকা বন্ধুরা অ্যালবামটি কেমন লাগলো জানাতে লগ ইন করুন W W dot Facebook dot com slash K L B S G ভালো থাকবেন আল্লাহ হাফেজ মিষ্টি সুরের কলরা শান্তি সুখের কলরা মিষ্টি সুরের কলরা শান্তি সুখের কলরা কলরব কলরব কলরব কলরব কলরব কলরব কলরব কলরব কলরব কলরব কলরব কলরব কলরব কলরব কলরব